আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি গর্বের সঙ্গে পরনের কাপড় টাকনুর নিম্নভাগে ঝুলিয়ে চলাফেরা করে কেয়ামতের দিন আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টি দিবেন না এ শুনে আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমার অজ্ঞাতে কাপড়ের এক পাশ কোনো কোনো সময় নিচে নেমে যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি তো ফখরের সঙ্গে তা করছো না মুসা রহমতুল্লা আলহী বলেন আমি সালিমকে জিজ্ঞেস করলাম আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন কি যে ব্যক্তি তার লুঙ্গি ঝুলিয়ে চলল বলেছেন সালিম রহমতুল্লা আলহী বলেন আমি তাকে শুধু কাপড়ের কথা উল্লেখ করতে শুনেছি